আইশা হ্রদিল্লাহ তালাহতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ সাল্লামকে জাদু করা হয়েছিল লায়স রহমতুল্লা আলাহি বলেন আমার নিকট হিসাম পত্র লিখেন তাতে লেখা ছিল যে তিনি তার পিতার সূত্রে আয়সা রাদিল্লাহ তালাহা হতে হাদিস শুনেছেন এবং তা ভালোভাবে মুখস্থ করেছেন আয়সা রাদিল্লাহ তাল্লাহা বলেন নাবী সাল্লাহ সাল্লামকে জাদু করা হয় এমনকি জাদুর প্রভাবে তার খেয়াল হতো যে তিনি স্ত্রীগণের বিষয়ে কোনো কাজ করে ফেলেছেন অথচ তিনি করেননি শেষ পর্যন্ত একদা তিনি রোগ আরোগ্যের জন্য বারবার দোয়া করলেন অতপর তিনি আমাকে বললেন তুমি কি জানো আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন যাতে আমার রোগের আরোগ্য আছে আমার নিকট দুজন লোক আসলো তাদের একজন আমার মাথার নিকট বসলো আর অপরজন আমার পায়ের নিকট বসলো অতপর একজন অন্যজনকে জিজ্ঞেস করল এ ব্যক্তির রোগটা কি জিজ্ঞেসিত লোকটি বলল তাকে জাদু করা হয়েছে প্রথম লোকটি বলল তাকে জাদু কে করল সে বলল লবিদ ইবনু আসাম প্রথম ব্যক্তি বলল কিসের দ্বারা দ্বিতীয় ব্যক্তি বলল তাকে জাদু করা হয়েছে চিরুনি সুতার তাগা এবং খেজুরের খোসায় প্রথম ব্যক্তি জিজ্ঞেস করল এগুলো কোথায় আছে দ্বিতীয় ব্যক্তি জবাব দিল জারওয়ান কূপে তখন নবী সাল্লাহ আলাইসাল্লাম সেখানে গেলেন এবং ফিরে আসলেন অতপর তিনি আয়সা রদিয়াল্লাহ তাল্লাহাকে বললেন কূপের কাছে খেজুরের গাছগুলো যেন এক একটা শয়তানের মাথা তখন আমি জিজ্ঞেস করলাম আপনি কি সেই জাদু করা জিনিসগুলো বের করতে পেরেছেন তিনি বলেন না তবে আল্লাহ আমাকে আরোগ্য দিয়েছেন আমার আশঙ্কা হয়েছিল এসব জিনিস বের করলে মানুষের মধ্যে ফাসাদ সৃষ্টি হতে পারে অতপর সেই কূপটি বন্ধ করে দেওয়া হলো